السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد মহান আল্লাহ ওয়া তার অসংখ্য শুক্রিয়া আদায় করছি হজরত মোহাম্মদ রসৌল্লাহ সাল আলহি আসলামের জন্য হাজারো কোটি দরুদ এবং সালাম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরা আমাদের সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে পিতা মাতার প্রতি আচরণের ক্ষেত্রে তাদের মৃত্যুর পরে তাদের প্রতি আমাদের কি কি দায়িত্ব থাকে আমরা কি শুধুমাত্র তাদের জীবদ্দশে তাদের প্রতি দায়িত্ব পালন করব নাকি মৃত্যুর পরেও কিছু দায়িত্ব রয়েছে সেই ব্যাপারে দিক নির্দেশনা কি আমরা আবারও বলছি যে এই বিষয়টি আমরা এই জন্য আলোচনা করছি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করুন যিনি তার সন্তানকে তার প্রতি অনুগত এবং অনুগ্রহশীল থাকতে সহযোগিতা করেন তো আমরা আমাদের সন্তানদেরকে যদি আমরা সোনালী শিশুতে পরিণত করতে হয় তাহলে তাদেরকে আমাদের প্রতি অনুগত করতে হবে আমাদের প্রতি অনুগ্রহশীল বানাতে হবে অর্থাৎ পিতামাতার প্রতি আর আমরা আমাদের পিতামাতার প্রতি যে আচরণ করি সেই আচরণই মূলত ফলো করে আমাদের সন্তানরা রাসুল্লাহ সাল আলী ইসলাম বলেছেন ইসলাম আমা সে এটা কেমন যে তোমার যা মনে চায় তা করো কারণ তুমি যা করবে তাই তোমার প্রতি করা হবে এবং সেরকম ফলে তুমি পাবে তো সেজন্য আমরা এই বিষয়টি বলছি এখন পিতামাতার যদি দুজন অথবা তার মধ্যে কেউ যদি ইন্তেকাল করে দুজনের একজন তাহলে তাদের প্রতি আমাদের কিন্তু দায়িত্ব থেকে যায় আল্লাহ সুবহানুয়া তাল্লাহ সুরাবানী ইসরাইলে সেখানে তিনি বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইন এহসানা যে আল্লাহ সুবহানুয়া তাল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তিনি ছাড়া আর কারো এবাদত করবে না আর দ্বিতীয় নির্দেশ হচ্ছে যে তোমাদের পিতা মাতার প্রতি তোমরা অনুগ্রহশীল এহসান করবে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما যে এরপর যদি তাদের দুজনের একজন অথবা উভয় যদি বার্ধক্যে পরিণত হয় তখন তাদেরকে তোমরা কখনো তাদের উপরে ও ক্ষেত্রে উফ শব্দের উচ্চারণ করো না তাদেরকে কখনো ধমক দিও না তাদেরকে কখনো হুমকি দিও না আর তাদের সাথে কখনো অশালীন আচরণ করো না অকুল্লাহুমা কৌলান কারিমা বরং তোমরা তাদের সাথে অত্যন্ত সম্মানজনকভাবে কথা বলো ওয়াকফ واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এবং তোমরা তোমাদের অনুগ্রহের ডানাগুলো তাদের জন্য বিছিয়ে দাও যাতে তারা তোমাদের অনুগ্রহ পেয়ে তোমাদের পক্ষ থেকে বিনয় এবং নম্রতা পেয়ে তারা তাদের পরবর্তী জীবনটি ধারণ করতে পারে এবং আল্লাহ সুবহানু বলেছেন সর্বশেষ তাদের জন্য তোমরা দোয়া করো যে হে আল্লাহ আমাদেরকে যেমনিভাবে তারা ছোটকালে প্রতিপালন করেছিলেন তেমনিভাবে এবার আপনি তাদেরকে ততটা ততটা কেয়ারের সাথে ততটা যত্নের সাথে আপনি তাদেরকে টেক কেয়ার করুন এভাবে আল্লাহ সুবহানুয়া তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আমরা যদি সুর লোকমানের দিকে তাকাই আল্লাহ সুবহানুয়া তাহলে সেখানেও লোকমান আলাহি সালাতামকে উদ্দেশ্য করে বললেন যে তিনি তার সন্তানকে বলেছেন যে ইয়া বুনাইয়ালা শেখ বিল্লা ইন্না শিরকাল আজিম ওয়াসাইন আল ইনসান বিওয়ালিদাই হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেখানে আল্লাহর ইবাদতের পর পিতামাতার প্রতি আনুগত্য এবং অনুগ্রহ প্রদর্শন করা এবং পিতামাতার আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি পিতামাতার প্রতি কৃতজ্ঞতা তাদের শুকরিয়া আদায় করার কথা বলেছেন এখানে যে ইত্তকার সবগুলো বক্তব্য এই সকল বক্তব্যের পর আল্লাহ সুবহান বলেছেন ওয়াসাহিব হুমাফিদ দুনিয়া মা আরুফা যে দুনিয়া তার সাথে উত্তমভাবে সঙ্গ দিয়ে তাদেরকে উত্তম সঙ্গ দিয়ে তাদের সাথে থাকতে হবে এগুলো দুনিয়ার বিষয়ে আলোচনা কিন্তু তারা যদি ইন্তেকাল করেন তারা যদি বয়োবৃদ্ধ হন তখন তাদের প্রতি আমাদের আচরণের কথা আল্লাহ তারা ঘোষণা করেছেন তাদের যদি মৃত্যু হয় কোনো একজনের তখনও এই তাদের প্রতি এই যে অনুগ্রহ প্রদর্শন তাদের প্রতি এই যে কল্যাণ তাদের যে কল্যাণ কামনা এই কল্যাণ কামনাকে আমাদের অব্যাহত রাখতে হবে তাহলে মৃত্যুর পর তাদের একজন অথবা তাদের উভয়ের মৃত্যুর পর তাদের প্রতি কল্যাণ কামনার কাজগুলো আসলে কিভাবে করব আমরা এই আলোচনাটি সাতটি মূল নীতির উপর ভিত্তি করে আলোচনা করব প্রথমত হচ্ছে প্রথম মূলনীতি হচ্ছে এনকাজ আহেদিহিমা ওয়া ওসইয়াতিহিমা যে তাদের উভয়ের যে যদি কোনো ওসইয়া থাকে তাদের যদি কোনো ওসইয়া থাকে উপদেশ থাকে এবং নির্দেশ থাকে এবং তাদের যদি কোনো ওয়াদা প্রতিশ্রুতি কারোর সাথে থাকে তাহলে এটি আমাদেরকে পূর্ণ করতে হবে তার মানে হচ্ছে তাদের ওয়াদা এটি আল্লাহর সাথে হোক অথবা মানুষের সাথে হোক যদি তাদের কোনো প্রতিশ্রুতি থাকে আর দ্বিতীয়ত হচ্ছে তাদের যদি কোনো অসুইয়া থাকে অর্থাৎ মানুষের উদ্দেশ্যে তাদের সম্পদ অথবা অন্য কোনো বিষয়ে যদি কোনো উপদেশ থাকে অ্যাডভাইস থাকে তাহলে বা উইল থাকে তাহলে সেইগুলো পূর্ণ করা হচ্ছে সন্তানদের দায়িত্ব অথবা যারা বেঁচে থাকেন তাদের দায়িত্ব আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বিশেষ করে হাদিসের দৃষ্টিতে এবং সাহাবাই কামরাদি আল্লাহ তাল আনহুমদের জীবন চরিত্র থেকে তাবে তাবে আইনদের জীবন চরিত্র থেকে আমরা কিছু এক্সাম্পল গ্রহণ করব যেমনিভাবে আমরা সাধারণভাবে এটি গ্রহণ করে থাকি যাতে আমরা আমাদের পয়েন্টটাকে স্টাবলিশ করতে পারি প্রিয় দর্শক প্রথমে যে কথা বললাম যে এনকাদ ওয়াহদিহিমা ও ওসুইয়াতিহিমা যে তাদের ওসুইয়াত এবং তাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করা এখানে আমরা আবুদাউদে দেখি যে আবুদাউদ এবং নাসাইতে শরীর ইয়ারিদ ইবনে সুয়াইদ আল সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে তিনি বলেছেন ইন উম্মাহু আওসাতহু আন ইউতিকা আনহা রাকাবাতান মুমিনা যে তার মা ইন্তেকালের সময় তাকে ওসিয়ত করে গিয়েছেন যাতে তার পক্ষ থেকে একটি একজন মুসলিমকে একজন যাতে মুসলিম নারীকে ইয়ে করে দেওয়া হয় আজাদ করে দেওয়া মুক্ত করে দেওয়া হয় একজন মুসলিম নারী দাসী তাকে যাতে মুক্ত করে দেয়া হয় এই কাজটি যাতে তার পক্ষ থেকে করা হয় হ্যাঁ, তার মায়ের ইন্তেকালের পর সুরাইদ ইবনে সুয়াইদ রদি আল্লাহ তালানহু শারিদ ইবনে সুয়াইদ রদি আল্লাহ তালানহু তিনি রাসুল আসলামের কাছে আসেন এবং বলেন ইয়া আল্লাহ হে আল্লাহ রাসুল ইন উম্মি আউসত আন ওরতি কানহা রাকাবাতান মুমিনা আমার মা আমার কাছে আমার কাছে ওসিয়ত করে গিয়েছেন যাতে আমি তার পক্ষ থেকে একজন মুসলিমা দাসীকে কৃত দাসীকে যাতে আমি মুক্ত করে দিই আজাদ করে দিই ওয়াইন্দি জারিয়াতুন সাউদা তবে আমার একজন সাউদা কালো একজন কৃষ্ণবর্ণের একজন কৃত দাসী আছে আমি কি তাকে মুক্ত যদি করে দিই তাহলে কি যথেষ্ট হবে তখন ফাঁকা আল্লাহ রাসৌল্লাহ সাল্লাম রাসুলাম বললেন উদরুহা বিহা উদর বিহা আচ্ছা তাকে ডেকে নিয়ে আসো ফাদাউতুহা আমি তাকে ডেকে নিয়ে আসলাম ফাজাআত তিনি আসলেন ফাকাল আল্লাহ লাহান নবী সাল্লাল্লাহু তাকে বললেন মার রাব্বকে তোমার রবকে কারণ তার মা কিন্তু উচিত করে গিয়েছেন যে একজন মুমেনা একজন মুসলিমা একজন ইমানদার নারী মুসলিম নারীকে যাতে আজাদ করে দেয়া হয় তো অতএব সেই নারীকে এই যে কৃতদাসী তিনি কি মুসলিমা কিনা সেটি জানার জন্য রাসুল ইসলাম তাকে প্রশ্ন করলেন মার রব্বকে হু ইজ ইউর লর্ড তিনি বললেন কলাত আল্লাহ আল্লাহ ইজ মাই লর্ড আল্লাহ হচ্ছে আমার প্রভু কলা তখন ইসলাম বললেন তাহলে ফামান আনা আমি কে আমিকে এবার হাসান তার নিজের প্রতি ইঙ্গিত করলেন কারণ এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে ইমান শুধুমাত্র আল্লাহ সুবাহানুমাতের উপর বিশ্বাসের নাম নয় ইমান আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাসেরও নাম দুটোর সমন্বয় কলাত তিনি বললেন উল্লাহ আপনি হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহাম কলা এবার শরীদ সুয়েদ সাকাফিরাদ আল্লাহ তালাহুকে বললেন যে তুমি তাকে মুক্ত করে দাও কারণ সে মোমেনা কারণ সে ইমানদার নারী এই যে ইমানদার তিনি কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাম তাকে দুটো প্রশ্ন করেছেন কিন্তু তার আগে যে বিষয় সেটি হচ্ছে যেহেতু তার মা একজন কৃতদাসী মোমেনা কৃতদাসিনীকে মুক্ত করার কথা বলেছেন সেই জন্য রাসুল ইসলাম নিশ্চিত হতে চেয়েছেন যে তার এই দাসী আসলে মোমেনা কিনা তিনি ইসলাম তিনি আসলে ইমানদার কিনা তো ইমানদার যদি না হতো তাহলে তার মায়ের ওসিয়ত কিন্তু পূর্ণ হতো না এখানে এতটা সুখ্যাতি সুখ্যাও ভাবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি মৃত ব্যক্তির ওসিয়তকে তিনি দেখেছেন এবং শরীদ হদি আল্লাহ তালাহুকে তিনি অন্যথায় বলতে পারতেন যে ঠিক আছে যে কোনো একজনকে মুক্ত করে দিলেই চলবে তো এটি হচ্ছে প্রিয় দর্শক আমাদের যে আলোচনার মূল বক্তব্য তা হচ্ছে বাবা মা তাদের জীবদ্দশায় যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে তাদের মৃত্যুর পর এই ওসিয়তগুলো পূর্ণ করা এটি আমাদের দায়িত্বে পরিণত হয় ইমাম আবু দাউদ আরেকটি হাদিস বর্ণনা করেছেন যেটি মালিক ইবনে রবি সাঈদি রাদি আল্লাহ তালাহু থেকে তিনি বলছেন বাইনামা নাহনু জুলুসুন আইন্দা রাসুলিল্লাহি সাল্লাম একবার আমরা বসাচ্ছিলাম রাসুলের কাছে ঈদ জাহু রাজুলমিন বানী সালামা বানু সালামা থেকে একজন পুরু একজন লোক তখন আসলেন ফাকল বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল হাল বাকিয়ামিন বিরি আবু আইয়া শাই উন আবির আবর রুহা বাদামাউতি মৌতিহিমা যে আমার পিতামাতার মৃত্যুর পর তাদের প্রতি অনুগ্রহ বা বা আনুগত্য প্রদর্শনের অনুকম্পা এহসান প্রদর্শনে কি আর কিছু বাকি আছে তাদের মৃত্যুর পর রাসুল্লাহ সাল্লাম বললেন নাহাম হ্যাঁ আছে এরপর ইসলাম একটা লিস্ট দিলেন লিস্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনি এটি লিখে নিন তা হচ্ছে আসলাত আলহিমা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ওয়া ইনকাদ ওয়াহিমা তাদের মৃত্যুর পর তাদের পরে তাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করা তিন নাম্বার চার নম্বর হচ্ছে ওয়াসলাতুর রাহিমি আল্লাহিমা বিহিমা যে পিতামাতার জন্যে শুধুমাত্র পিতামাতার সাথে সম্পর্কিত যে সকল আত্মীয়তা রয়েছে সেগুলোকে রক্ষা করা পিতামাতার সাথেই সম্পর্কিত যে সকল আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে আত্মীয়তা রক্ষা করা এবং চতুর্থ হচ্ছে পঞ্চমত হচ্ছে ওয়া একরামু সদিকিহিমা যে পিতামাতার যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে সম্মান প্রদর্শন করা তাহলে আমরা দেখলাম রাসুল্লাহ সাল আলী এখানে পাঁচটি বিষয় উল্লেখ করেছেন ইমাম হাকিম তার মুস্তাদিক হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন সোহাইহন আয়লা শর্তি শর্তে শাইখাইনি ওয়ালাম ইয়খরিজা যেটা ইমাম বখারি এবং মুসলিমের শর্ত অনুসারে হাদিসটি সহি এবং ইমাম আজাহাবিও বলেছেন হাদিসটি সহি যদি ইমাম বখারি এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেননি প্রিয়দর্শক আমরা এখানে যে বিষয়টি দেখলাম তা হচ্ছে আল্লাহ রাসুল সাল আলী পিতামাতার ইন্তেকালের পরেও তাদের প্রতি পাঁচটি দায়িত্বের কথা তিনি বলেছেন একটি হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং আমরা এই হাদিস বহুবার জেনেছি শুনেছি যে রাসুলাম বলেছেন আউআলাদিন সোয়ালিহিনিয়াদ উলাহ ন্যাক্কার কোনো সন্তান যিনি বা যারা তাদের পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ সুবহানুয়া তারা সরাসরি কবুল করে নেন দু নম্বর বিষয় হচ্ছে ইস্তেকফার উলাহুমা যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আমরা অন্য একটা সময় এই আলোচনা করেছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তির ইমানদারের মর্যাদা আল্লাহ সুবহানু তার কাছে এবং জান্নাতে আরও উন্নীত হয় যখন তাদের সন্তানরা তাদের জন্য ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে তিন নম্বর হচ্ছে তাদের কোনো রেখে যাওয়া তাদের কোনো প্রতিশ্রুতিকে পূর্ণ করা চার নম্বর হচ্ছে তাদের এক্সক্লুসিভলি তাদের আত্মীয় স্বজন যারা তাদের সাথে আত্মীয়তা রক্ষা করা এবং পঞ্চমত হচ্ছে তাদের বন্ধু বান্ধব খুঁজে খুঁজে তাদের বন্ধু বান্ধব কারা রয়েছে তাদের সাথে তাদেরকে একরাম করা তাদেরকে সম্মান প্রদর্শন করা এবং আমরা জানি এর আগেও আমরা আলোচনা করেছি ইবনি ওমর আদি আল্লাহ তাল আনহু ওমর আদি আল্লাহ ইন্তেকালের পর তিনি যখন দেখেছেন যে একজন ব্যক্তি যাকে ওমর আদি আল্লাহ তাল পছন্দ করতেন তার সাথে সামান্যতম বন্ধুত্ব ছিল তার প্রতি ওমর আদি আল্লাহ তাল এমনি ওমর আদি আল্লাহ তাল আনহু কতটুকু একরাম করেছেন সে আলোচনা আমরা অন্য জায়গায় করেছি অতএব এই জায়গা থেকে এই হাদিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কম্প্রাহেন্সিভ একটা হাদিস যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের দায়িত্বগুলো কি পিতামাতার ইন্তেকালের পর এরপরে যে বিষয়টি আমরা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে যে আমরা এখানে কখনো কখনো দেখি যে সন্তানরা পিতামাতার ইন্তেকালের পর তাদের যে ওসিয়ত রয়েছে তাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে এগুলো পূর্ণ করতে তারা চায় না কারণ এখানে অর্থনৈতিক ইনভলভমেন্ট রয়েছে এই সন্তানদের মনে রাখা দরকার যে সম্পত্তি তারা পেয়েছে এই সম্পত্তিগুলো তাদের পিতামাতা তাদের জন্য রেখে গিয়েছেন এগুলো তারা উত্তরাধিকারী হিসাবে পেয়েছে যদি তাদের পিতামাতা একটুকু সম্পদ তাদের জন্য রেখে না যেত তাহলে তাদের জন্য ততটুকু যথেষ্ট ছিল কারণ তাদেরকে তারা লালন পালন করেছে তাদের শিক্ষা দীক্ষার জন্য তারা ব্যয় করেছে that could have become enough for them but still they have left something for them for their welfare এবং এই জন্য they should never feel any hesitation যে in order to uh, fulfill their commitment অথবা তাদের uh, যে ওসিয়ত রয়েছে সেই ওসিয়তগুলো পূর্ণ করতে আমরা এখানে আরেকটি চমৎকার ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চাই যেটি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালাহু বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালাহু তার বাবা সম্পর্কে বিষয়টি বর্ণনা করেছেন সেটি হচ্ছে ইমাম বুখারী রহমুল্লাহ ঘটনাটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ তিনি বলছেন লাম্মা ওয়াকাফা জুবাইর ইয়াউমাল জামাল ইয়াউমাল জামাল ইদা আনে জঙ্গে জামালের সময় জামালের যুদ্ধে যখন আমার বাবা জোবায় রাদি আল্লাহ তালাহ যখন তিনি দাঁড়ালেন তখন তিনি আমাকে ডেকে বললেন ইয়া তিনি আমাকে তার পাশে ডেকে নিয়ে বললেন ইয়া বুনাইয়া হে আমার বৎস ইন্নাহুলা ইউক্তালু আলিয়াউম ইল্লা জোয়ালিমুন আউ মাজলুমন আজকে এই যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে হয় জালেম এখানে মারা যাবে অথবা মজলুম এখানে মারা যাবে আমি আশা করছি যে আমি মজলুম হিসেবে এখানে আজকে নিহত হব যুদ্ধের ময়দানে আমি শাহাদত বরণ করব তবে আমার সবচেয়ে বেশি আমার দুশ্চিন্তা রয়েছে হচ্ছে আমার যে লোন রয়েছে সেই লোনগুলো পরিশোধ করার ব্যাপারে আফাতারা দায়িনানা ইয়াবকা মিম্মা আলিনা সেই আমি জানি না যে আমার যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে ঋণ সব শোধ করা যাবে কিনা অথবা আমার ঋণ শোধ করার পর সম্পদ একটু অবশিষ্ট থাকবে কিনা আমি জানি না অতপর তিনি আমাকে বললেন বললেন আব্দুল জোবাই রাজি আল্লাহ বলছেন যে জোবাইর রাজি আল্লাহ পরে তিনি আমাকে বললেন ইয়া বোন আমার সন্তান বে মালানা আমার যে সম্পদ আছে আমার মৃত্যুর পর তুমি আমার সম্পদগুলো বিক্রি করে দেবে ওয়াকদি দায়নি এবং আমার যে লোন ঋণ রয়েছে ঋণ তুমি শোধ করে দেবে ও অবসি এবং তিনি আরও তিনি ওসিয়ত করলেন বিসুলুস one third one third third of his property তার সম্পদের এক তৃতীয়াংশ সম্পর্কে তিনি ওসিয়ত করলেন ওয়াসুলুসুহুল ইবানিহি এবং তিনি বাকি এক তৃতীয়াংশ তার সন্তানের জন্য তিনি ওসিয়ত করে গেলেন যে তার সন্তানের জন্য যাতে তিনি এটিকে ব্যয় করেন ইয়ানি ইবেনি আবদুল্লাহ মানে আবদুল্লাহ ইবনে জুবাই আল্লাহ তাআলার তার বংশধর যারা রয়েছে তাদের জন্যে তার সন্তানদের জন্য যাতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা অর্থাৎ দাদার রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশ নাতিদের নাতিনদের জন্য ব্যয় করবে এই ওসিয়ত তিনি করলেন এক ওসিয়ত করলেন তার সম্পদের এক তৃতীয়াংশ আল্লাহ রাস্তায় অথবা অন্য কোনো জায়গায় দিয়ে দেবে আর এক তৃতীয়াংশ তার সন্তানদের জন্য আর বাকি অংশ দিয়ে তিনি লোন পরিশোধ করে দেবেন কিন্তু তারপরে তিনি বললেন যদি ফাইন ফাদুল মিন মালিনা বাদা কাদা ইদ্দাইনি ফাসুলহু ফাসুলুসুলি ওয়ালাদিক ক্বাল আব্দুল্লাহ ইবনে জুবাইর তারপরে তিনি বললেন যদি আমার সম্পত্তি এ এই যে যতটুকু সম্পদ ওসিয়ত হিসেবে প্রদান করবে আর যতটুকু সম্পদ তুমি তোমার সন্তানকে দেবে এবং বাকি যে সম্পদ তা বিক্রি করার পর লোন পরিশোধ করার পর যদি কিছু ভাবে কি থাকে তাহলে সেখানকার কিছু অংশ তুমি তোমার সন্তানকে প্রদান করবে আব্দুল আবিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমার পিতা যখন এই কথা বললেন এই কথা বলার পর তারপরে তিনি আমাকে আরও বিভিন্ন ওসিউত দিচ্ছিলেন তিনি আমাকে বারবার লোনের ব্যাপারে বলছিলেন লোন যাতে আমি পরিশোধ করে ফেলি লোন যাতে আমি পরিশোধ করে ফেলি এক পর্যায়ে তিনি আমাকে বলেন ইয়া বোনাইয়া ইন আজিস ইন আজিস তানশাই ইম মিনহু ফেস্তা ইন বিমাউলায়া যদি তুমি আমার লোন পরিশোধ করতে গিয়ে যদি তোমার এমন কিছু হয় যে তুমি লোন পরিশোধ করতে পারছো না যথেষ্ট পরিমাণ সম্পদ বা অর্থ তোমার কাছে নাই তাহলে তুমি আমার মাওলার কাছে আমার মাওলার কাছে তুমি সাহায্য প্রার্থনা করবে কলা তখন আবদুল্লাবনে জোবার বলেন আমি বললাম ফাওয়াল্লাহিমা দারাই তোমা আরাদা হাত্তা কুলতু আমি বুঝতে পারিনি তিনি কি বলেছেন আমি তাকে তখন জিজ্ঞেস করলাম ইয়া আবাতি হে পিতা মান মাওলাক আপনার মাওলাকে কারণ আরবি ভাষায় আপনারা জানেন যে মাওলা দুটো অর্থে ব্যবহৃত হয় একটি হচ্ছে মাওলা মানে এমন কোনো গোলাম এমন কোনো কৃতদাস যাকে আপনি মুক্ত করে দিয়েছেন তাকেও মাওলা বলা হয় আর আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানুয়াতালাকে মাওলা বলা হয় ফানে আমাল মাউলা ওয়ানে আমাল নসির আল্লাহ সুবহানুয়াতালা আমাদের মাওলানা হুয়া মাউলানা তিনি আমাদের মাওলানা তো এখানে এই প্রশ্ন যখন বাবা যখন কথা বলেছেন তখন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি বলেছেন এজন্য তিনি বললেন যে আমি আসলে বুঝতে পারিনি তিনি কি বুঝাতে চেয়েছেন জন্য আমি তাকে বললাম যে আপনার মাওলাকে তিনি বলেন আল্লাহ আল্লাহ হচ্ছেন আমার মাওলা ফাওয়াল্লাহি মা ওয়াকাতুফি ফি কুরবাতিন মিন দাইনিহি ইল্লা কুলতু ইয়া মাওলা জুবায়ের এরপর তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন যখনই আমি আমার বাবার লোন পরিশোধ করতে গিয়ে আমি কোনো বিপদে পড়তাম তখন আমি বলতাম ইয়া মাওলা জুবায়ের হে জুবায়ের রব হে জুবায়ের মাওলা আপনি একদি আনহু আপনি তার লোন পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিন কলা ফাকুতুল্লা জুবাইর এবং এরপর আবদুল্লাহ জুবাইর আল্লাহ তাআলা তিনি বর্ণনা করছেন যে আমার বাবা তারপরে মারা গেলেন মারা যাওয়ার পর আমি তার সকল সম্পত্তি একত্রিত করলাম সকল সম্পত্তি একত্রিত করে আমি দেখলাম যে সকল সম্পত্তি যতটুকু প্রায় এটি এইরকম একটি অবস্থা হয়েছে যে আলফ আলফাই আলফ ওয়ামি আতাই আলফ যে এটি প্রায় দুই কোটি দুই কোটি দুই লক্ষ এর মতো তিনি দেনা আছেন দুই কোটি দুই লক্ষের মতো দেনা আছেন আমি চিন্তা করে দেখলাম যে এটি আমি কিভাবে এগুলো পরিশোধ করব তো এই জন্য আমি এটি নিয়ে চিন্তা করছিলাম এবং একসময় এরকম হলো যে হাকিম ইবনে হাইজাম রাজি আল্লাহ তানোর সাথে আমার একবার দেখা হলো তিনি আমাকে বললেন যে তোমার বাবার কি পরিমাণ লোন আছে আমি বললাম যে এইরকম এরকম রয়েছে তিনি বললেন যে তাহলে তো তোমার সম্পদ দিয়ে তুমি পরিশোধ করতে পারবে না আমি বললাম তার যদি দ্বিগুণ হয় তখন তিনি বললেন যে আমার তো মনে হয় যে তোমরা মা আরকম তুতি কোন হাদা যে তোমরা এটা পারবে আমার তো এটা মনে হচ্ছে না এবং এই জন্যে এবং তিনি বলেন ফাইন আজিজ তুম আনসাই ইন আনহু ফাস্তা ইনবি যদি তোমাদের প্রয়োজন হয় যদি তোমরা না দিতে পারো তাহলে আমার কাছে চাইবে কিন্তু আবলুন আবদুল্লাবনে জোবাই রাজি আল্লাহ তিনি বলছেন যে আমি আমার বাবার সম্পত্তিগুলো বিক্রি করলাম বাবা যেভাবে ওসিয়ত করেছেন বিক্রি করার পর আমি দেখলাম যেগুলি প্রায় আমি বিক্রি করেছে খামসুনা আলফ আলফ আমি আতা আলফ যে আমি পাঁচ কোটি দুই লক্ষ এগুলি বিক্রি করেছে তার দুই লক্ষ দুই কোটি দুই লক্ষর মতো তার লোন ছিল আর বাকিটা আমাদের থেকে গিয়েছিল এতটুকু আল্লাহ সুবাহান মতালা বরকত দিয়েছেন কারণ বারবার আমি বলতাম ইয়া মাউলা জুবায়ের একদে আনহি একদে আন হুদাইনা যে হে মাউলা জুবায়ের তুমি তার পক্ষ থেকে তার লোন পরিশোধের ব্যবস্থা করে দাও এখানে আমরা প্রিয় দর্শক যেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম তা হচ্ছে যে এইখানে দেখুন বাবা যেই বাবা যেই ওয়াস ওয়াসিয়ত করে গিয়েছেন বাবার যেই প্রতিশ্রুতিগুলো অর্থাৎ লোন একটা প্রতিশ্রুতি এই লোন থেকে গিয়েছিল এগুলো কিন্তু সন্তান তার বাবার রেখে যাওয়া সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এগুলো পরিশোধ করার ব্যাপারে তিনি এতটুকু তিনি হেজিটেট করেননি তিনি দ্বিধা দ্বন্দ্ব এর শিকার হননি তিনি দ্বন্দ্বে পড়েননি দ্বিধায় তিনি পড়েননি ফলে দেখা গিয়েছে আল্লাহ সফহানো তাহলে ব্যাপক পরিমাণ বরকত দিয়েছেন আপনাদের যদি এমন কোনো পরিস্থিতি হয় তাহলে আপনাদের পিতামাতার সম্পদ বিক্রি করে হলেও প্রয়োজনে আপনারা এই লোন পরিশোধ করে দেবেন আল্লাহ সব সফহানো সেখানে কিন্তু ব্যাপক পরিমাণ বরকত আল্লাহ সব সফহানো দান করবেন তো এই কথা বলে প্রিয় দর্শক আমরা আজকের পর্ব এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা বাবা মায়ের মৃত্যুর পর তাদের প্রতি আমাদের আর কি কি করণীয় রয়েছে সেই বিষয়ে আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় হায়দামা আইন্দি ওয়াল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু